আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আয়াস ইবনু আবু রাবিয়াকে মুক্তি দিন হে আল্লাহ সালাম ইবনু হিসামকে নাজাদ দিন হে আল্লাহ ওয়ালিদ ইবনু ওয়ালিদকে নাজাদ দিন হে আল্লাহ দুর্বল মুমিনদেরকে মুক্তি দিন হে আল্লাহ মুজার গোত্রকে শক্তভাবে পাকড়াও করুন হে আল্লাহ এ গোত্রের উপর এমন দুর্ভিক্ষ ও অনটন নাজিল করুন যেমন দুর্ভিক্ষ ইউসুফ আলাহিসাল্লাম এর জামানায় হয়েছিল